যন্ত্রণাদায়ক আজাব এজন্য যে তারা কুফরি করছিল هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সেই মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে চমকদার আর চন্দ্রকে আলো হিসেবে এবং অতপর নির্ধারণ করেছেন এবং এর জন্য মঞ্জিল সমূহ যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলো সংখ্যা ও হিসাব আল্লাহ পাক এই সমস্ত কিছু এমনি বানিয়ে দেননি কিন্তু তদ্বিরের সাথে তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সেই সমস্ত লোকদের জন্য যাদের জ্ঞান আছে নিশ্চয়ই রাত দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে সবই হল নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়েই উৎফুল্ল রয়েছে তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে বেখবর এমন লোকদের ঠিকানা হল আগুন সেসবের বদলা হিসাবে যা তারা অর্জন করেছিল إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين অবশ্য যেসব লোক ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হিদায়ত করবেন তাদের পালনকর্তা তাদের ইমানের মাধ্যমে তাদের তলদেশে প্রবাহিত হয় প্রশ্রবণসমূহ সুখময় কারণকুঞ্জে সেখানে তাদের প্রার্থনা হল পবিত্র তোমার সত্তা হে আল্লাহ আর শুভেচ্ছা হল সালাম আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য বলে ولو আর যদি আল্লাহ তাআলা মানুষকে যথাশীঘ্র অকল্যাণ পৌঁছে দেন যত শীঘ্র তারা কল্যাণ কামনা করে তাহলে তাদের আশাই শেষ করে দিতে হতো সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই আমি তাদেরকে তাদের দুষ্টামিতে ব্যতিগ্রস্ত ছেড়ে দিয়ে রাখি وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয় শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকেইনি এমনিভাবে মনোপুত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি তখন তারা জালিম হয়ে গেছে অথচ রসুল তাদের কাছেও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 যা আমার কাছে আসে আমি যদি স্বীয় পরোয়ার দিগারের নাফর মানি করি তবে কঠিন দিবসের আজাদের ভয় করি قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون বলে দাও যদি আল্লাহ চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত করতেন এ সম্পর্কে কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি তারপরেও কি তোমরা চিন্তা করবে না অতপর তার চেয়ে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করেছে কশিনকালেও পাপীদের কোনো কল্যাণ হয় না الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা না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 যা কিছু তোমরা করতে إنما مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون পার্থিব জীবনের উদাহরণ তেমনি যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে এমনকি জমিন যখন সৌন্দর্য সুসময় ভরে উঠল আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগল এগুলো আমাদের হাতে আসবে হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে তখন সেগুলোকে কেটে স্তূপাকার করে দিল যেন কালো এখানে কোনো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 করেছে অকল্যাণ ও অসৎ কর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধার রাতের টুকরা দিয়ে এরা হল দোজখবাসী এরা এতেই থাকতে পারবে অনন্তকাল ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব আর যারা শির করত তাদেরকে বলবো তোমরা এবং তোমাদের শরিকরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও অতপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব তখন তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের উপাসনা বন্দিকে করনি فكفى بالله شهيدا بيننا বস্তুত আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট আমরা তোমাদের বন্দিগি সম্পর্কে জানতাম না সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে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 যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে বলো আল্লাহ সত্য সঠিক পথ প্রদর্শন করেন সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য অতএব তোমাদের কি হল কেমন তোমাদের বিচার ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ অনুমানের উপর চলে অথচ আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু করে وما كان هذا ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين আর কোরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে যাতে কোনো সন্দেহ নেই তোমার বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين মানুষ কি বলে যে এটি বানিয়ে এনেছ বলে দাও তোমরা নিয়ে এসো একটি সুরা আর ডেকে নাও যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين কিন্তু কথা হলো এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ করেছে যাকে বুঝতে তারা অক্ষম অথচ এখনো এর বিশ্লেষণ আসেনি এমনিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা অতএব লক্ষ্য করে দেখো কেমন হয়েছে পরিণতি আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না বস্তুত তোমার পরোয়ার দিগার যথার্থই জানেন দুরাচারদেরকে আর মুসা বেছে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 সৎকর্মের বারণ করেন অসৎকর্ম থেকে তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল সুতরাং যেসব লোক তাঁর উপর ইমান এনেছে তার সাহায্য অবলম্বন করেছে তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون বলে দাও হে মানব মণ্ডলী তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসুল সমগ্র আসমান ও জমিনে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 এবং নির্দেশ দিয়েছি মুসাকে যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল যে স্বীয় জ্যোষ্ঠী দ্বারা আঘাত করো এ পাথরের উপর অতপর এর ভেতর থেকে ফুটে বের হল বারোটি তস্যবন প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি আর আমি ছায়া দান করলাম তাদের উপর মেঘের এবং তাদের জন্য অবতীর্ণ করলাম মান্না ও সালোয়া যে পরিচ্ছন্ন বস্তু জীবিকা রূপে আমি তোমাদের দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি বরং ক্ষতি করেছে নিজেদেরই وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين আর যখন তাদের প্রতি নির্দেশ হল যে তোমরা এ নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা এবং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 কাছে শনিবার দিন পানির উপর আর যেদিন শনিবার হতো না আসত না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি কারণ তারা ছিল নাফরমান وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আজাব দিতে চান কঠিন আজাব সে বলল তোমাদের পালনকর্তার সামনে দোষ ফুরাবার জন্য এবং এজন্য যেন তারা ভীত হয় فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون অতপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত আর পাকড়াও করলাম গুনাহগারদের নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের নাফরমনের দরুন فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين তারপর যখন তারা এগিয়ে যেতে লাগল সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون আর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 বলবে না অথচ তারা সেসবই পাঠ করেছে যা তাদের লেখা রয়েছে বস্তুত আখিরাতের আলোয় মোত্তাকিদের জন্য উত্তম তোমরা কি তা বুঝো না والذين المتمسكون بالكتاب وأقاموا الصلاة وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের স্বভাব وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগলো যে সেটি তাদের উপর পড়বে তখন আমি বললাম ধরো যা আমি তোমাদের দিয়েছি দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আর যখন তোমার পালনকর্তা বনি আদমি পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের পালনকর্তা নই তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি আবার না কেয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বে প্রথা তো আমাদের বাপদাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি তাহলে কি সে কর্মের জন্য আমাদের ধ্বংস করবেন যা পথভ্রষ্টরা করেছে বস্তুত এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে واتل عليهم نبأ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 জন্তুর মতো বরং তাদের চেয়েও নিকৃষ্টতর তারাই হল গাফিল শৈথিল্য পরায়ণ ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সে নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে وممن خلقنا بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি নিঃসন্দেহে আমার কৌশল অতি পাকা তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে বস্তুত এরপর কিসের উপর ইমান আনবে من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামিতে মত্ত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 الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون আপনি বলে দিন আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই কিন্তু যা আল্লাহ চান আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারত না আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ইমানদারদের জন্য هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে আর তা থেকে তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল অতি হালকা গর্ভ সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ই আল্লাহকে ডাকল যিনি তাদের পালন কর্তা যে তুমি যদি আমাদেরকে সুস্থ ও ভালো দান করো তবে আমরা তোমার সুক্রিয়া আদায় করব فلما آتاهما صالحا جعلا له شركاء অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভালো দান করা হল তখন দানকৃত বিষয় তার অংশীদার তৈরি করতে লাগল বস্তুত আল্লাহ তাদের শরীর সাব্যস্ত করা থেকে বহু ঊর্ধ্বে তারা কি এমন কাউকে শরিক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজে সাহায্য করতে পারে আলাইকুম আর তোমরা যদি তাদেরকে আহ্বান করো সুপথের দিকে তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা দুই তোমাদের জন্য সমান আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা অত فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين সুতরাং তুমি যদি সে বস্তু সম্পর্কে কোনো সন্দেহের সম্মুখীন হয়ে থাকো যা তোমার প্রতি আমি নাজিল করেছি তবে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে এতে কোনো সন্দেহ নেই যে তোমার পরবাদিকারের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে কাজী তুমি কশ্চিনকালেও সন্দেহকারী হও না এবং তাদের অন্তর্ভুক্ত হয়েও না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বাণীকে তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون যাদের ব্যাপারে তোমার পরোয়ার দিগারের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 উপর জবরদস্তি করবে ইমান আনার জন্য আর কারো ইমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয় পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর তাহলে আপনি বলে দিন চেয়ে দেখো তো আসমান সমূহে ও জমিনে কি রয়েছে আর কোন নিদর্শন এবং কোন ভীতি প্রদর্শনী কোনো কাজে আসে না সেসব লোকের জন্য যারা মান্য করে না সুতরাং এখন আর এমন কিছু নেই যার অপেক্ষা করবে কিন্তু সেসব দিনের মতোই দিন যা অতীত হয়ে গেছে এর পূর্বে আপনি বলুন এখন পথ দেখো আমিও তোমাদের সাথে পথ চেয়ে রইলাম অতপর আমি বাঁচিয়ে নেই নিজের রসুলগণকে এবং তাদেরকে যারা ইমান এনেছে এমনি ভাবে ইমানদারদের বাঁচিয়ে নেয়া আমার দায়িত্ব বটে شك تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين বলে দাও হে মানবকুল তোমরা যদি আমার দিনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো তবে জেনো আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহ ব্যতীত কিন্তু আমি ইবাদত করি আল্লাহ তালার যিনি তুলে নেন তোমাদেরকে আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত থাকি وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين আর যেন সোজা দিনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশ্রিকদের অন্তর্ভুক্ত না হই ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن আর নির্দেশ হয়েছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না যে তোমার ভালো করবে না মন্দও করবে না বস্তুত তুমি যদি এমন কাজ করো তাহলে তখন তুমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইল্লাহু لفضله يصيب به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 তোমাদের উপর অধিকারী নই হাত্তা ইয়াহকুমুল্লাহ আর তুমি চলো সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি এবং সবর করো যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী